সুরা আন্নাসর بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য আসিবে ও বিজয় লাভ হইবে ورأيت الناس يدخلون في دين الله أفواجا আর হে নবী তুমি দেখিতে পাইবে যে লোকেরা দলে দলে আল্লাহর দিনে দাখিল হইতেছে তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাহার তসবি করো এবং তাহার নিকট ক্ষমার জন্য প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি বড়ই তবা গ্রহণকারী